আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তেরো নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আমি মঞ্জু বাংলাদেশ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমার খুব পছন্দের একজন মানুষ অনেক বছর আগে থেকে আপনাকে ফলো করি আলহামদুলিল্লাহ আপনার আলোচনাগুলো আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে আকিদা ইমান আমল জীবন ঘনিষ্ঠ বহু কিছু আমি আপনার থেকে শিখেছি আল্লাহ আলহাম আল্লাহ আপনাকে যা জাজায় খেয়ার দান করুন আমিন জি শেখ আমার একটা কথা আমার একটা কথা জানার ছিল আমরা অনেক আলোচকের মুখে শুনে আসছি বিভিন্ন কথার প্রেক্ষিতে বলে থাকে কাল কেয়ামতের দিন এখন আমরা জানি কেয়ামত সংগঠিত হবে শুক্রবার কিন্তু যখন মুখে বলছি তখন ধরে নেন সোমবার তাহলে সোমবারের পরে তো মঙ্গলবার আসে এখন কাল কেয়ামতের দিন বলাটা কতটা যৌক্তিক জি কাল কেয়ামত মানে কাল নয় হ্যাঁ, বাংলা ভাষায় কাল মানে আজকের পরে যে দিনটা সকাল হবে সেটা হচ্ছে আগামীকাল জি গতকাল আর আগামীকাল আমাদের কাছে রয়েছে জি হ্যাঁ এটা কিন্তু আরবি ভাষায় গদ আগামীকাল আগামীকাল যেটা সেটাকে বলা হয় আর তারপরে যতগুলি দিন আসবে যত সময়কাল আসবে সবগুলিকে আগামীকাল বলা হয় কোরআনিকারী ভাষায় সুরে হাসরের আয়াত নম্বর আঠারোতে আল্লাহ রবুল্লা আলম এরশাদ করেছে ইয়া ইয়া হে তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতান্দর নফস আর প্রত্যেক ব্যক্তি যেন একটু চিন্তা করে দেখে ভেবে দেখি মা কাদ্দামাত লেগাদ আগামীকালকের জন্য কি পাঠিয়েছে তা আগামীকাল আপনি কি আগামীকালকে মারা যাবেন নাকি হ্যাঁ এখনও হয়তো পঞ্চাশ বছর বাঁচবেন ষাট বছর সত্তর আশি বছর বাঁচবেন আল্লাহ ভালো জানে কতদিন বাঁচবেন এই সবগুলিকে বলা হচ্ছে আগামীকাল তারপরে মারা যাওয়ার পরে কবরের জীবন বারাজাখি জীবন যদিও সেটাও বদলার জীবন সেখানে নিয়ামত অথবা শাস্তি শুরু হয়ে যায় কিন্তু এখানে সেই বিচার দিবস বোঝানো হয়েছে জান্নাত এবং জাহান্নাম সবগুলিকে আগামীকাল বলেছে আগামীকালকের জন্য মানে পরকালের জন্য আল আলিয়াম হচ্ছে দুনিয়া হ্যাঁ আজ আর কাল হচ্ছে আখেরাত তো আখেরাতকে আগামীকাল কোরআনের ভাষায় বলা হয়েছে আগামী এমনকি দুনিয়ার যে দিনগুলি আসছে সামনে সবগুলি এই যে এই মুহূর্ত একটা মুহূর্ত সামনে যে মুহূর্তগুলি আসছে এক মিনিট দুই মিনিট পরে যে সময়টা সেটাও আগামীকাল মানে আগামীতে আসছে এর অন্তর্ভুক্ত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে যে বক্তারা বলে থাকেন যে কাল কিয়ামতের দিনে বোঝা যাবে কাল কিয়ামতের দিন এই হবে কাল কিয়ামত মানে যে আসছে কিয়ামত কাল মানে আসছে যে কিয়ামত এটা উদ্দেশ্য করে বলা হয় সে কোরআনের ওই ভাষাকে সামনে রেখে কোরআন কেরমে সুরা লোকমানের শেষ আয়াত আল্লাহ বলেছেন যে মাফাতুল গাইব গাইবের মৌলিক বিষয়গুলি এই যে পাঁচটি তার একটি হচ্ছে অমাতাদে তাদের নফসুন মা দা তাকসে বগাদা কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে কি করবে তা আগামীকালকে শুধু তো নয় আগামীকাল মানে আগামী এই দিনগুলি যতগুলি দুনিয়ার দিন রয়েছে আমার আপনার হায়াতে এবং মরণের পরে যে সময়গুলি রয়েছে কি হবে কি হবে কোথায় যাবেন জান্নাতে না জাহান্নামে ভালো না মন্দ সুখে থাকবেন না দুঃখে থাকবেন আগামী দিনগুলিতে মা যা তাকসে গাদান তাহলে আশা করি বুঝতে পারছি সায়া আলামোনা গাদাম মানিল কাজাবুল আশের সোজা কামার আল্লাহ বলছেন আগামীকালকে জানতে পারবে ভালো করে যে কে চরম মিথ্যাবাদী জি মিথ্যাবাদী কে কাফেররা জানতে পারবে সায়া আলাম গাদান আগামীকালকে আগামীকালকে মানে কি আগামীকালকে মানে আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার আগামীকাল মানে জুমাবারে জানতে পারবেন না আগামীকালকে মানে কিয়ামতের দিনে জানতে পারবে তো কোরআনী করিমের এই রকম বিভিন্ন আয়াতগুলিতে আগামী দিনগুলিকে বা পরকালকেও গাদ বা আগামীকাল বলা হয়েছে